আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত একশত উনানব্বই নম্বর আয়াতে আল্লাপাক আরেকটি কুসংস্কার আরবীয় কুসংস্কার মুশ্রিকদের কুসংস্কার বর্ণনা করেছেন সাদের জন্য আল্লাপাক উনত্রিশটি কক্ষপথ রাব্বুল আলমের নির্ধারণ করেছেন সোহান আল্লাহ মানে আল্লাহ পাকের যতগুলো আকাশের মহাকাশে যতগুলো গ্রহ উপগ্রহ সৃষ্টি জগৎ আছে সবগুলোর জন্য আল্লাহ পাক এক একটা রাস্তা ঠিক করছেন সেই রাস্তা দিয়ে সে সাঁতার কেটে কেটে সামনের দিকে আগায় সামনের দিকে আগায় মানে কোন দিকে আগায় কেয়ামতের দিকে আগায় বলছেন এরা সবগুলো সাঁতার কাটতেছে মানে এগুলোর উপরের থেকে দেখলে মনে হবে যে পৃথিবী সাঁতার কাটতেছে মঙ্গল গ্রহ সাঁতার কাটতেছে সাঁত সাঁতার কাটতেছে তারপরে বুধ সাঁতার কাটতেছে এক একটা গ্রহ নক্ষত্র এগুলা মনে হবে যে পানির মধ্যে সাঁতার কাটতেছে আল্লাহ পাক বলতেছেন ছাদের জন্য আল্লাহ পাক এরকম উনত্রিশটা রাস্তা ঠিক করছেন মানাজিল মানজিল মানজিলের বহু বছর মানাজিল আল্লাহ পাক বলতেছেন আমি ছাদের জন্য অনেকগুলো মানাজিল মানজিল ঠিক করে দিয়েছে মানে ছাদ একদিন এক রাস্তা দিয়ে যায় এজন্য চাঁদ কিন্তু বড় হয় না ছোট হয় না কিন্তু আমরা দেখি একদিন একরকম উনত্রিশ দিন চাঁদকে উনত্রিশ রকম দেখি কিন্তু চাঁদ আসলে একরকম থাকে উনত্রিশ রকম দেখি কেন এটা উনত্রিশটা মানজিল দিয়ে অতিক্রম করে উনত্রিশ দিন উনত্রিশ মানজিল দিয়ে তা আরবের মুর্শিকেরা বলা বলি করতেছে শোন এই চাঁদের বাড়া কমা এটার সাথে মানুষের ভাগ্য সম্পৃক্ত এজন্য চাঁদের তিথি অনুযায়ী তোমাকে বিয়ে শাদি তারপরে শুভ কাজ ভালো কাজ এগুলো তিথি অনুযায়ী করতে হবে এজন্য প্রতিদিন তোমাকে ভালো কাজ শুভ কাজ করা যাবে না এজন্য এখনো পৃথিবীতে চন্দ্র পূজারি আছে দেখবেন যে বিয়ে সাদে ভালো কোনো কাজ করতে হলে কোন তিথিতে সাদের কোন তিথিতে কাজটা করতে হবে সেটা নিরূপণ করা হয় সেখানে আপনার কোন তারিখে করা হবে সেই তারিখটা শুভ না অশুভ আবার ওই তারিখের কোন মুহূর্তটা এটা <coughs> চাঁদের সাথে সম্পৃক্ত এই কুসংস্কারটা এই সেরেকি কার্যক্রমটা আরবের সমাজে প্রচলিত ছিল আরেকটি কুসংস্কার ছিল বাড়ি থেকে বের হয়েছে কোন ভালো কাজের উদ্দেশ্যে কিছু দূর গিয়ে আবার ফেরত আসছে এরকম হয় না দেখা গেছে ওই পর্যন্ত চলে গেছেন মনে হলো যে চাবিটা তো নিলাম না আবার আসছেন চাবিটা নেওয়ার জন্য এরকম আমরা ফেরত আসি না তা আরব দেশে এরকম ফেরত আসলে তো বাড়ির সামনে দিয়ে আসতো না বাড়ির সামনে দিয়ে আসলে এটাকে খারাপ লক্ষণ মনে করা হতো কোনো কারণে যদি আপনি ফেরত আসেন তো বাড়ির পিছনে দিয়ে আসতে হবে বাড়ির সামনে দিয়ে আসা যাবে না এই এই কুসংস্কারটি এখনো আছে এখনো বিশেষ করে হিন্দু বৌদ্ধদের মধ্যে আছে আর হিন্দু বৌদ্ধ থেকে আমাদের এই উপমহাদেশের মুসলমানদের কাছে অনেক কিছু হিন্দু বৌদ্ধ থেকে ওই গুলো মুসলিমদের মধ্যে চলে আসছে এই জন্য দেখবেন এই বাড়ি আর এই বাড়ি আপনি বাড়ির মাঝখান দিয়ে যেতে পারবেন না <clears throat> ওই ঘুরে আপনাকে ওই দিক দিয়ে আসতে হবে কারণ এই দিক দিয়ে গেলে এটা খারাপ কোনো লক্ষণ হয়ে যেতে পারে সমস্যা তৈরি হতে পারে বাড়ির একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারবেন না এরকম আরো অনেকগুলো নিয়ম কানুন আছে এগুলো হিন্দুদের মুশ্রিকদের নিয়ম কানুন আল্লাপাক এই দুটি কুসংস্কার সম্পর্কে একশো উনানব্বই নম্বর আয়াতে বর্ণনা করছেন ইয়াস আলু না কানিল আহিল্লা মানুষ আপনাকে ছাপ বড় হওয়া ছোট হওয়া এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করে কুল হিয়া মামা কে তুলিন্না সেওয়াল হাজ বলেন আপনি বলে দেন ঝাঁপ বাড়া কমা এটা হলো মামাকেই তোলেন দুনিয়ার মানুষের জন্য সূচি নির্ধারণ করার জন্য আমি এটাকে এরকম করেছি সোহান সময়সূচি নির্ধারণ করার জন্য এবং এই সাদের সাথে আল্লাপাক আরকানুল ইসলামের গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান আল্লাপাক ছাঁদের সাথে সম্পৃক্ত করেছেন যেমন রমাদান রমাদানের সম্পৃক্ততা সূর্যের সাথে না রমাদানের সম্পৃক্ততা চাঁদের সাথে হজ্জে বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ সম্পর্ক চাঁদের সাথে জাকাতের সম্পর্ক চাঁদের সাথে জাকাত দিতে হবে আপনাকে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না বুঝতে পারছেন ইংরেজি তারিখে জাকাত দিলে জাকাত হবে না জাকাত দিতে হবে আরবি তারিখে তিনশো চুয়ান্ন দিনে ইংরেজি তারিখে দিলে এগারো দিনের জাকাত বেশি দিতে হবে তাহলে মাওয়াকেই তলির নাচ আল্লাহাক বলতেছেন আমি চাঁদকে এরকম করে থাকি মিকাত মানুষের জন্য সময়সূচি নির্ধারণ করে থাকি আবার সূর্যটা প্রতিদিন একই নিয়মে উঠে একই নিয়মে অস্ত যায় পৃথিবীর মানুষ সব মিলে ইচ্ছা করলে তারিখ একদিন আগাইও দিতে পারে একদিন পিছাইও দিতে পারে পারে না পৃথিবীর সব মানুষ বা জাতিসংঘ থেকে ঠিক করা হলো যে এখন এই বছর একদিন বাড়াই দেওয়া হবে যেমন চার বছর পরে একদিন আমরা বাড়াই না লিপিয়ার হয় না ফেব্রুয়ারি মাস এটা পৃথিবীর মানুষ ইচ্ছা করলে একদিন বাড়াইতেও পারে কমাইতেও পারে কারণ এটা প্রতিদিন একই নিয়মে উঠে একই নিয়মে ডুবে সবগুলা দিন একই রকম কিন্তু সাতটাকে আল্লাহ সুবান তালা ব্যতিক্রম করে দিয়েছেন এটা পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বাড়াইতেও পারে না কমাইতেও পারে না আজকে আপনি মাসের প্রথম তারিখ ধরবেন আকাশে চাঁদ উঠল না আপনি ইচ্ছা করলে এক তারিখ গণনা করতে পারবেন পৃথিবীর সবাই মিলে যদি বলে যে চাঁদ উঠুক আর না উঠুক আজকে এক তারিখ এটা হবে যদি বলে যে আজকে সওয়াল মাসের এক তারিখ আসুন সবাই আমরা ঈদ করে ফেলি পৃথিবীর কোন জায়গায় চাঁদ দেখা গেল না চাঁদ উঠলো না তাহলে কি পৃথিবীর সব মানুষ বললেও কি আমরা মেনে নিব পৃথিবীর কোন এক জায়গায় উঠলে সেটা ভিন্ন কথা কিন্তু কোথাও উঠলো না আল্লাহর জমিনে চাঁদ কিন্তু আমরা সব মানুষ মিলে যদি এটাকে বাড়ানো কমানোর চেষ্টা করি চাঁদের মাধ্যমে এই কাজটা করা সম্ভব হবে না আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য আল্লাহ মিকাত হিসাবে সময়সূচি হিসাবে ঠিক করেছেন ওয়াল হাজ হজের জন্য মিকাত হজের হিসাব ঠিক হয় কি দিয়ে চাঁদ দিয়ে হজের সব কাজগুলো কার্যক্রমগুলো চাঁদের সাথে বলেন গড়ের পিছনে দিয়ে আসা এটার মধ্যে কোনো কল্যাণ নাই ওয়ালা কিন্নাল বিররা মানে তাকা আসল কল্যাণ হলো তাকওয়ার মধ্যে কল্যাণ হলো তাকুয়ার মধ্যে গড়ের সামনে দিয়ে আসলা নাকি পিছনে দিয়ে আসলা বাড়ির সামনে দিয়ে ঢুকলা না পিছনে দিয়ে ঢুকলা উত্তর দিক থেকে ঢুকলা না দক্ষিণ দিক থেকে ঢুকলা এগুলার মধ্যে এই কুসংস্কারের মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ হলো তাকোয়ার মধ্যে মানে তাকা কার কতটুকু তাকোয়া আছে এটাই কল্যাণের মূল জিনিস আল্লাহ বলেন খবরদার ওই কুসংস্কার পরিত্যাগ করে সব সময় বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করো ওয়াতুল বুয়ুতামিন আবহাওয়া বিহা বাড়ির সামনের দিক থেকে আসো পিছনের দিক থেকে আসার কোনো দরকার নেই আর সবাই মুত্তাকেই হও আল্লাহর তাকোয়া হাসিল করো আল্লাহ তুফলে এই তাকোয়ার মাধ্যমে তোমরা সফল হতে পারবে